আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আলা আলহি ওয়াসাবিহি ওমানওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে সোনালী শিশি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শিশুদের সাথে আবেগঘন এবং মনগত সম্পর্ক তৈরি করতে হলে সম্পর্ক বিনির্মাণ করতে হলে অথবা যদি তাদের সাথে এই সম্পর্কের উন্নয়ন করতে হয় তাহলে আমাদের আটটি মূলনীতি নিয়ে কাজ করতে হবে আমরা সবগুলো মূলনীতি বিস্তারিত আলোচনা করছি তোর মধ্যে গত কাল আমরা ষষ্ঠ মূলনীতিটি আলোচনা করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার শিশুকে সবসময় আপনার কাছে রাখা আপনার পাশে রাখা এ বিষয়ে আমরা অবশ্যই অন্য জায়গায় আরও বিস্তারিত কিছু কথা বলবো এখানে শুধু এই কথা বলছি যে শিশুদেরকে নিয়ে আপনার সবসময় এক ধরনের উদ্বেগ থাকা উৎকণ্ঠ থাকা যাতে সে প্রতি মুহূর্তে আপনার কাছেই থাকে আপনার পাশেই থাকে কারণ হচ্ছে আমাদের শিশুরা যখন আমাদের থেকে দূরে সরে চলে যায় তখন প্রবলেম হয় এরকম যে তারা বিভিন্ন ধরনের অপরাধে তারা জড়িয়ে যেতে পারে আমাদের চোখের আড়ালে গিয়ে হতে পারে যে আপনি মনে করছেন যে আপনার শিশু হয়তো অন্য রুমে ভিন্ন কোনো রুমে পড়াশোনা করছে কিন্তু সেখানে হতে পারে তাকে আপনি টেকনোলজি দিয়ে দিয়েছেন স্মার্টফোন দিয়ে দিয়েছেন কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেট দিয়ে দিয়েছেন বা আই পড প্যাড পড ইত্যাদি দিয়ে দিয়েছেন ট্যাবলেট ইত্যাদি দিয়ে দিয়েছেন ট্যাব দিয়ে দিয়েছেন এগুলোর মাধ্যমে সে কি অপরাধ প্রবণতা অথবা খারাপ কাজে বা অন্যায় কাজে সে অশ্লীলতা জড়িয়ে পড়ছে কিনা এটা কিন্তু আপনি জানেন এই জন্যে তাকে প্রতি মুহূর্তে কন্ট্যাক্টে রাখা কমিউনিকেশনে রাখা তাকে চোখে চোখে রাখা সামনে সামনে রাখা এটা আমাদের দরকার এটি দুটো কারণ একটি হচ্ছে উষ্ণতা ভালোবাসা দেখানো যে আমি প্রতি মুহূর্তে তাকে ফিল করছি তাহলে সেও ফিল করবে সেও আপনাকে অসন্তুষ্ট করে এবং আলটিমেটলি আপনি অসন্তুষ্ট হওয়া মানে হচ্ছে আল্লাহ সুফহান তাল্লাহ সন্তুষ্ট হওয়া এবং আপনি নিশ্চয়ই আল্লাহর শরীয়ত আল্লাহর দেয়া দিন রসুল ইসলামের দেয়া জীবন আনিত জীবন ব্যবস্থা তার উপরে আপনি সন্তুষ্ট তার বাহিরে আপনি অসন্তুষ্ট হন সেই প্যারামিটার বা সেই প্রিন্সিপাল তো নিশ্চয়ই আপনি ধরে রেখেছেন তো তার উপর ভিত্তি করেই আপনার সন্তান সে এমন কোনো কাজ করছে কিনা যেই কাজটি তাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিন থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে এই এই বিষয়টি দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে প্রথমত হচ্ছে আপনি প্রতি মুহূর্তে তারকে আপনার ভালোবাসা এবং সেও আপনাকে তার ভালোবাসা প্রদর্শন করবে এই বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ আমরা দুই নম্বর যে বিষয়টি তা দেখি যে আমরা শিশুদেরকে হয়তো বা ছেড়ে দিচ্ছি হয়তো বা তাকে আমরা পাঠিয়েছে সে ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা ইত্যাদিতে সে যাচ্ছে অথবা সে কোথাও কোথাও খেলতে যাচ্ছে অথবা সে কোথাও হতে যাচ্ছে বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে যাচ্ছে কিন্তু আপনি সেটি অবশ্যই খেয়াল করতে হবে দেখতে হবে যে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যাওয়ার মাধ্যমে এর ফলশ্রুতিতে সে কি কোনোভাবে ডাইভার্ট হচ্ছে কিনা তার মধ্যে কোনো কনফিউশন তার মধ্যে দিন সম্পর্কে তার মধ্যে কোনো ডাউট কনফিউশন তৈরি হচ্ছে কিনা দ্বিতীয়ত হচ্ছে তার চরিত্রের মধ্যে তার যে একটা নিষ্কলুষ চরিত্র যে চরিত্র আপনি চান এর মধ্যে কোনো কালিমা লেপিত হচ্ছে কিনা এর মধ্যে কোনো ডিস্ট্রাকটিভ কোনো এলিমেন্ট এর মধ্যে এলিমেন্ট এর মধ্যে ঢুকে যাচ্ছে কিনা এই বিষয়গুলো নজরদারি করা আমাদের খুবই দরকার এবং জরুরি এই জন্য রাসুল্লাহ সাল্লাহাম কখনো হাসান এবং হোসাইনকে তিনি একবার এক্সাম্পল হিসেবে বলছি তিনি যখন তাদেরকে হারিয়ে ফেলেছিলেন তাদেরকে হারিয়ে ফেলেছিলেন মানে তিনি কিছুক্ষণ তাদেরকে দেখেননি তখন তিনি কয়েকজন সাহাবিকে পাঠান দেখো তো তারা কোথায় আছে তিনি নিজেও তিনি বের হয়ে গেলেন দ্রুত এবং তিনি গিয়ে তাদেরকে পেলেন হচ্ছে একটি পাহাড়ের পাদদেশে সেখানে সাপের ভয়ে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে এবং তারা ভীত সন্ত্রস্ত কম্পিত রাসুলসলাম তখন তা রাসুলকে দেখে সাপটি চলে গেলেন রাসুলাম তাদেরকে নিয়ে আসলেন এই যে রাসুলাম তাদেরকে দেখলেন যে তাদেরকে সাপ দংশন করার মতো একটি অবস্থা আছে কিন্তু আমাদের সন্তানকেও কিন্তু প্রতি মুহূর্তে সাপ বিভিন্ন জায়গায় দংশনের জন্য ওত পেতে আছে ছোবল মারার জন্য এবং এই সাপ কিন্তু আপনি আপনি যদি জঙ্গলের বন ফেরাউনের অথবা এই ভয়ঙ্কর সাপ বলতে পারিভাষিক সাপের কথা যদি আপনি নাও ধরেন কিন্তু এখানে কিন্তু আরও অনেক ধরনের সাপ আছে সেই সাপ বলতে আমরা এখানে আরও ভিন্ন সংস্কৃতির কথা বলছি আমরা অশ্লীলতার কথা বলছি আমরা শয়তানের কথা বলছি আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের সিনেমা নাটক ইত্যাদি বা যেগুলো আমরা দেখি যে অশ্লীলতায় পরিপূর্ণ এমন কিছুর মধ্যে জড়িয়ে যাওয়ার একটি প্রবণতা সম্ভাবনা তো আছেই তো এই সকল সাপ সর্ব থেকে রক্ষা করার জন্য আমরা আসলে কি করছি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি আমরা গতকাল আলোচনা করেছিলাম রাসুল্লাহাম এই হাসান এবং হোসাইনকে খোঁজার জন্য যে দ্রুত দৌড়ে গেলেন এটি তার উৎকণ্ঠা এটি তার ভালোবাসা এটি তার ইমোশনাল রিলেশন এর একটি প্রকাশ আমাদেরও এমন একটি প্রকাশ এমন একটি ইমোশনাল রিলেশন তাদের সাথে তৈরি করা দরকার রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি তারপরে এই এই দুজনকে তিনি ধরে সেখানে গিয়ে তাদেরকে ধরলেন এবং তাদেরকে তিনি কাঁধে তুললেন তাদের মাথা স্পর্শ করে দিলেন এবং তাদের গাল স্পর্শ করে দিলেন এই যে স্পর্শ করে দেয়া তার মানে হচ্ছে এরা একটি ভীত সন্ত্রস্ত অবস্থা আছে এর একটা ভুল পরিস্থিতিতে তারা পড়ে গিয়েছে তাদেরকে সেই অবস্থায় আপনি বকাবকি গালিগালাজ ইত্যাদি না করে তাদেরকে আপনার আদর্শ হাক ভালোবাসা ইত্যাদি প্রদর্শন করা এবং আপনি দেখানো তাদেরকে যে আপনি তাদের জন্য কতটা উদ্বেগ এবং উৎকণ্ঠা থাকেন এটি কিন্তু তার মধ্যে যদি কোনো খারাপ এলিমেন্ট থাকে তাহলে এগুলো সেখান থেকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট এই কাজটি রাসুলাম করতেন করেছেন তিনি তিন নম্বর যে তিনি তাদের জন্য দোয়া করেছেন তিনি তাদের জন্য দোয়া করেছেন এই যে দোয়া করা আপনি ওই অবস্থায় তার মধ্যে ইমোশনাল একটা ফিলিং তৈরি করে দিলেন যে আপনার উৎকণ্ঠা আপনার ভালোবাসা আপনার তার কল্যাণকামিতা এটি তাকে বুঝিয়ে দিলেন যে আপনি তার কাছে সেই অবস্থায় দোয়া করলেন আল্লাহ তুমি তুমি তাদেরকে রক্ষা করো তুমি তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো এভাবে তুমি আমার পিতা এবং মাতাকে তাদের জন্য কোরবানি করে দিলাম তাদের এই কোরবানির জন্যও তুমি তাদেরকে রক্ষা করো এই যে এইভাবে তাদেরকে বলা তাদের সাথে আপনি কিন্তু আপনার সম্পর্কটিকে আরও গভীর আরও প্রগাঢ় করলেন তারপর হচ্ছে সুম্মা রাসুল সাল্লাম এরপরে তাদের দুজনকে তিনি বললেন যে তোমরা কি জানো তোমরা আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর কাছে কত প্রিয় এটি বলে তিনি তাদেরকে তার কাঁধে তুলে নিলেন স্কন্ধে দুইজনকে দুই কাঁধে দুই শোল্ডারে তিনি তুলে নিলেন এর মাধ্যমে তিনি দেখালেন যে তারা তার কাছে কত প্রিয় কত সম্মানিত আল্লাহর কাছে তারা কত প্রিয় কত সম্মানিত এবং সর্বশেষ হচ্ছে তিনি তাদেরকে বকাঝোকা না করে তিনি তাদের প্রশংসা করলেন তিনি তাদের প্রশংসা করে এভাবে বললেন যে অনেক আমার রাখেবানি তোমরা দুজন কত না উত্তম আরোহী তিনি কত না উত্তম তিনি ঘর থেকে বের হয়ে গিয়েছেন তাদেরকে বকাঝক করতে পারতেন কিন্তু রসুলাম তাদেরকে বললেন তোমরা কত না উত্তম আরোহী এইভাবে শিশুদের সাথে আপনার সম্পর্কটি বিল্ড আপ করা তাদেরকে অপরাধ করলে তাদেরকে দূরে সরিয়ে দেয় আস্তে আস্তে তারা আপনা থেকে দূরে সরে গেল বিষয়টি যাতে এটি কখনো না হয় এটি হলে তার জন্য হিতে বিপরীতে আমরা বাংলা ভাষায় বলি অর্থাৎ তার জন্য কল্যাণের বিপরীতে আপনি অকল্যাণে তার জন্য করলেন প্রিয় দর্শক এটা হচ্ছে ষষ্ঠ মূলনীতি আমাদের সন্তানদেরকে প্রতি মুহূর্তে নজরদারিতে সন্তানদেরকে প্রতি মুহূর্তে কন্ট্যাক্ট ইনফরমেশনে সন্তানদেরকে প্রতি মুহূর্তে আপনার ভাইব্রেশনে আপনার আপনার আপনার আপনার পাশাপাশি তাকে রাখা এটি আমরা এই জায়গা থেকে বুঝলাম সপ্তম যে মূলনীতিটি আমরা বলেছি তা হচ্ছে বিশেষত কন্যা শিশু এবং ইয়তিমদের প্রতি তাদের প্রতি আরও বেশি নজরদারি আর তাদের প্রতি আরও বেশি দেখাশোনা তাদের প্রতি আরও বেশি কেয়ার রক্ষণাবেক্ষণ ইত্যাদি আরও বেশি করা অর্থাৎ নারীদেরকে এবং কন্যা শিশুদেরকে এবং এবং ইয়াতিম যারা তাদেরকে আরও বেশি ভালোবাসা তাদেরকে আরও বেশি আন্তরিকতা প্রদর্শন করা তাদের প্রতি আরো জন আরও বেশি উষ্ণতা দেখানো তাদের জন্য আরও বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠা আপনার প্রদর্শন করা কারণ মনে রাখতে হবে যে এই কন্যা শিশু এবং ইয়াতিমরা এটা মানুষের দৃষ্টিতে এরা কিন্তু এটা জাহিলি প্রবণতা যে মানুষের দৃষ্টি তারা দুর্বল মানুষের দৃষ্টিতে তারা একটু কম সম্মানের অধিকারী মানুষ মানুষের দৃষ্টি তারা একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু মহান আল্লাহ সুফহানের দৃষ্টিতে এদের গুরুত্ব অনেক অনেক বেশি আমরা তো মানুষের সংস্কৃতি মানুষের সমাজ নিয়ে কথা বলছি অতএব আমরা সেই জাহেলি যুগে দেখি যে তাদেরকে কিভাবে নিগৃহীত করা হতো তাদেরকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হতো ইভেন তাদেরকে তার সম্পদগুলো লোক কুক্ষিগত করা হতো অথবা তাদেরকে জীবন্ত প্রতীত করা হতো জাহিলি যুগে তাদেরকে যেভাবে দেখা হয়েছে আধুনিক যুগেও কিন্তু একইভাবে আমরা তাদেরকে দেখি আধুনিক যুগ অথবা জাহেলিয়াতের যে যে যে ঢাকনা রয়েছে জাহেলিয়াতের যে আপনার কাপড় রয়েছে সেগুলোকে তারা হয়তো পরিবর্তন করেছেন জাহেলিয়াতের আজকে কার্টেন পর্দাকে পরিবর্তন করা হয়েছে নতুন পর্দা হয়তো এখানে লাগানো হয়েছে কিন্তু পর্দার অন্তরালে ঘটনা আগে যা ঘটেছিল এখনই তাই ঘটে যাচ্ছে আমরা জাহিলি যুগে দেখতাম যে দিনে রাতে তাদের উপর জলম অত্যাচার করা হচ্ছে তাদেরকে নিগৃহীত তাদেরকে নিচু মনে করা হতো এবং তাদের সম্পদগুলো কক্ষিগত করা হতো অথবা তাদেরকে জীবন্ত হত্যা করা হতো আধুনিক যুগে আমরা দেখি যে তার বিভিন্ন দিক রয়েছে আধুনিক যুগে স্বাধীনতার নামে অথবা তাদেরকে কল্যাণ দেওয়ার নারীদের কথাই বলছি স্বাধীনতা অথবা কল্যাণ দেওয়ার নামে তাদেরকে যেভাবে ঘর থেকে বের করে দিয়ে তাদেরকে কিছু কিছু লিপসু এবং কিছু দুষ্ট কিছু দুর্বৃত্ত লোকদের তাদের শিকারে পরিণত করা হয়েছে তাদের মনোবাঞ্ছনা এর জন্য তাদেরকে যেভাবে যেভাবে তাদেরকে উলঙ্গপনায় অশ্লীলতায় তাদেরকে নিয়োজিত করা হয়েছে তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে এটি কিন্তু সেই প্রাচীন জাহেলিয়াতের চেয়ে কম নয় বরং প্রাচীন জাহেলিয়াতের চেয়ে অনেক অনেক বেশি নব্য এই জাহেলিয়াত এই জন্যে আমরা দেখি চারিদিকে শুধুমাত্র তাদেরকে গ্রাস করা তাদেরকে ব্যবহার করা তাদেরকে অশ্লীলতায় নিমজ্জিত করা তাদের দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা ইত্যাদি লুণ্ঠন করা এগুলোর জন্য ওত পেতে রয়েছে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জাতি বিভিন্ন ছদ্মাবরণে বিভিন্ন নামে বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন এজেন্ডায় তারা তাদেরকে কিভাবে শোষণ করছে তাদেরকে কিভাবে নিঃস্ব করে দিচ্ছে তাদেরকে কিভাবে অপমানিত করছে তাদেরকে কিভাবে ভোগের সামগ্রীতে পরিণত করেছে তাদেরকে কিভাবে তারা তারা কক্ষিগত করছে তাদের বিভিন্ন সম্পদ তাদের ফিজিক্যাল প্রপার্টি অথবা তাদের স্পিরিচুয়াল প্রপার্টি ইত্যাদি প্রপার্টিগুলো তারা কিভাবে লুণ্ঠন করছে আমরা তাই দেখছি অতএব তাদেরকে রক্ষা করার জন্য বাকি থাকে একটি জীবন ব্যবস্থা সেটি হচ্ছে ইসলাম এই জন্য ইসলামের ছায়া তোলে আমাদেরকে আসতে হবে ইসলাম যে শিক্ষা দিয়েছে এই কি শিক্ষা দিয়েছে সেটি আমাদের জানা দরকার রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে তারা দুর্বল এই দুটো দল সত্যিকার অর্থে তারা দুর্বল শিশুরা এবং অন্যদিকে কন্যা শিশুরা এই এতিমরা এবং অন্যদিকে কন্যা শিশুরা করা রাসুল্লাহ সাল আলী ইসলাম বলেছেন ইমাম হাকিম ইমাম ভাই হাকি শোয়াবুল ইমান হাদিসটি বর্ণনা করেছেন আবহরাদি আল্লাহ তালাহুকে ইবনে মাজা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং হিব্বান ইবনে হিব্বানও তারা তাদের গ্রন্থগুলো হাদিসটি বর্ণনা করেছেন ইসলাম বলেছেন ইন্নি ওহারিজ আলাইকুম হাক্কাদ্দাইফাইন দুই দুর্বল দুই দুর্বলের হক অধিকার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি আমি বলে দিচ্ছি যে এগুলো বিপদগ্রস্ত তোমরা করো এগুলোকে তোমরা এগুলোকে তোমরা ভায়োলেট করো অথবা এগুলো তোমাদের জন্য বিপদ হিসেবে কেয়ামতের দিন দেখা দেবে এটি হচ্ছে ইয়তিম ওল মার আহ এই হচ্ছে ইয়তিম ইয়তিম এবং দুই নম্বর হচ্ছে নারীরা এবং কন্যা শিশুরা তাদের অধিকার যাতে কোনো অবস্থায় লঙ্ঘিত না হয় তো এই কথা বলে রাসুল ইসলাম আমাদেরকে ইঙ্গিত প্রদান করলেন যে আমরা যাতে তাদের অধিকারগুলো কোনোভাবে লঙ্ঘন না করি প্রশ্ন হলো যে তাদের অধিকারগুলো রক্ষা করতে হলে তাদের প্রতি ইনসাফ করতে হলে তাদের প্রতি দায়িত্ব পালন করতে হলে তাদের যেই সত্যিকার অর্থে সুন্দরভাবে তাদেরকে প্রতিপালনের জন্য আমাদেরকে তাহলে কি কি মূলনীতি অবলম্বন করা দরকার এই মূলনীতিগুলো আমরা এখানে আলোচনা করব প্রথমত হচ্ছে আমরা কন্যা সন্তানকে লালন পালনের ক্ষেত্রে কি মূলনীতি আমাদের গ্রহণ করতে হবে সেই বিষয়টি আমাদের দেখা দরকার কন্যা সন্তানের সাথে যদি আমরা ইমোশনাল রিলেশন তৈরি করতে হয় যদি তাদের সাথে আমাদের এক ধরনের উষ্ণ সম্পর্ক তৈরি করতে হয় যদি তাদেরকে আমাদের স্পেশাল টেক কেয়ার করতে হয় যদি কন্যা সন্তানদেরকে আমাদের সত্যিকার অর্থে শিক্ষা দীক্ষা সোনালী শিশুতে যদি তাদেরকে পরিণত মতো করতে হয় তাহলে আমাদের করণীয় কি প্রথম করণীয় হচ্ছে তাদেরকে দিন শিক্ষা দেয়া নারীদের প্রতি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে উত্তম দিন শিক্ষা দেয়া পরিপূর্ণভাবে দিন শিক্ষা দেয়া দু নম্বর হচ্ছে তাদেরকে পরিপূর্ণভাবে চরিত্র শিক্ষা দেয়া তাদের চরিত্র মাধুর্য যাতে অতি উত্তম হয় তিন নম্বর হচ্ছে তাদের যে আমরা যে শিক্ষা দেব তাদেরকে দুনিয়ার যে শিক্ষা দেব এই শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে তাদের জন্য আলাদা একটি এরিয়া নির্বাচন করা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হোম ম্যানেজমেন্ট অর্থাৎ তাদের পরিবারগুলো তারা কিভাবে সুন্দর করে তারা রক্ষা করবে পরিবারগুলোকে তারা কিভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করবে পরিচালনা করবে এই শিক্ষাটি তাদেরকে দেয়া অতি গুরুত্বপূর্ণ কারণ মনে রাখতে হবে দিন শেষে এই নারীরাই এই কন্যারাই এই মায়েরাই এই বোনেরাই এই স্ত্রীরাই তারাই কিন্তু আমাদের সংসারগুলো গুছিয়ে রাখে আমাদের সন্তানদেরকে তারা রক্ষা করে আমাদের সন্তানকে তারা প্রতিপালন করে তাদেরকে তারা শিক্ষিত করে দীক্ষিত করে তাদের আদর্শে মূলত সন্তানরা আদর্শ আদর্শ মণ্ডিত হয় তাদেরকে আমাদের এই জন্যে তাদেরকে পরিপূর্ণভাবে তাদেরকে ভালো ব্যক্তিত্বে পরিণত করতে হবে ইসলামিক ব্যক্তিত্বে তাদেরকে পরিণত করতে হবে এই আমরা দেখি যে মুসলিম কবিরা বিখ্যাত কবিরা তারা এই কথা গেয়ে গেয়ে আমাদেরকে শুনিয়েছেন যে আল উম্ম ইদা আদাত্তাহা আদাত্তা শাহবান তৈবাল আরাকি তুমি মা হচ্ছে একজন নারী হচ্ছে একটা শিখ একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি তুমি তাকে সেভাবে গড়তে পারো যদি তুমি তাকে সেভাবে গড়তে পারো তাহলে মনে রাখবে যে তুমি এমন এক জাতি গঠন করলে যে জাতি হচ্ছে শিরা উপশিরায় অত্য অত্যন্ত মজবুত অত্যন্ত শক্ত অত্যন্ত পুত পবিত্র অত্যন্ত কল্যাণময় অত্যন্ত উত্তম অথবা উত্তম কল্যাণময় পবিত্র এবং শক্তিশালী শিরা উপশিরায় শিরা উপশিরায় মণ্ডিত কোনো জাতি যদি গঠন করতে হয় তাহলে মাকে সেভাবে শিক্ষিত করতে হবে সেভাবে তাকে গঠন করতে হবে আমরা সেই গঠনের কথাই বলছি যে কিভাবে তাকে আমরা গঠন করতে পারি এখানে আমরা যে কথা আপনাদের সামনে যে বিষয়টি আমরা বলতে চাই যে কন্যা সন্তানদের জন্য আমরা যে মানহাজ যে সিলেবাস যে কারিকুলাম আমরা তৈরি করব এই কারিকুলাম এখন আমরা যেটি দেখছি যে কারিকুলামটি এই কারিকুলামটি এইরকম হয়ে গেছে যে এই কারিকুলাম মূলত তাদের জন্য অকল্যাণকর এই কারিকুলাম তাদের জন্য ক্ষতিকর এমন একটা কারিকুলাম আমরা তাদের জন্য গ্রহণ করছি এমন একটি কারিকুলাম গ্রহণ করি যেটা কমপ্লিমেন্টারি যেটা তার জন্য মূল নয় বেসিক ফান্ডামেন্টাল নয় এটা তার জন্য হয়তো বা প্রাসঙ্গিক অথবা আনুষঙ্গিক হতে পারে কিন্তু আমরা যে জরুরি যেটি প্রয়োজনীয় কল্যাণ কর এইরকম সিলেবাস এইরকম কারিকুলাম আমরা ছেড়ে দিয়েছি উদাহরণস্বরূপ বলি যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন হয়তো কন্যা সন্তানদেরকে আমরা মিউজিক ইত্যাদি শেখাচ্ছি অথবা মিউজিক এর উপর তাকে আমরা ডিগ্রি প্রদান করছি অথবা আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষার উপর তাকে ডিগ্রি প্রদান করছি আমরা তাকে হয়তোবা ইঞ্জিনিয়ারিংয়ের উপর তাকে ডিগ্রি প্রদান করছি আমরা তাকে হয়তোবা দেশের বা অন্যান্য জায়গার যে আইন রয়েছে সে আইন ল ইত্যাদির উপর আমরা তাকে পড়াচ্ছি কিন্তু সে এতটুকুও জানে না এগুলো হচ্ছে তার জন্য প্রাসঙ্গিক এগুলো তার জন্য হচ্ছে আনুষঙ্গিক এগুলো হচ্ছে তার জন্য সেকেন্ডারি দ্বিতীয় পর্যায়ের কিন্তু বেসিক তার জন্য যেটি সেটি হচ্ছে সন্তানকে প্রতিপালন করবে কিভাবে কিভাবে কিভাবে তারা তাদের পরিবারকে তারা রক্ষা করবে পরিবারকে উত্তমভাবে কিভাবে তারা ম্যানেজ করবে তাদের সন্তানগুলোকে তারা উত্তমভাবে উত্তম ব্যক্তিত্বে কিভাবে তারা পরিণত করবে তাদের নিজেদের স্বাস্থ্য এবং তাদের সন্তানদের স্বাস্থ্য পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্য কিভাবে তারা রক্ষা করবে ইভেন তাদেরকে সাইকোলজি অর্থাৎ তাদেরকে মনস্তত্ব কারণ মায়েদেরকে মনস্তত্ব শিখতে হয় শিশুদেরকে মন বুঝে শিশুদেরকে মানসিক ট্রিটমেন্ট তাদেরকে করতে হয় এই মনস্তত্ব তাদেরকে শেখানো হয় না দিন তাদেরকে শেখানো হচ্ছে না চরিত্র তাদেরকে শেখানো হচ্ছে না পরিবারকে এই যে বা হোম ম্যানেজমেন্ট অথবা তার ফ্যামিলি ম্যানেজমেন্ট ইত্যাদি তাকে শেখানো হচ্ছে না অতএব এগুলো যদি তাকে শেখানো না হয় যেগুলো তার জন্য ফান্ডামেন্টাল যেগুলো তার জন্য বেসিক যেগুলো তার জন্য প্রিন্সিপাল সেগুলো না শিখে আমরা তাকে সাইড ইস্যুগুলো তাকে শেখাই কমপ্লিমেন্টারি ইস্যুগুলো তাকে শেখাই যেগুলো সেকেন্ডারি নেসেসিটি সেগুলো আমরা তাকে শেখাই তাহলে বোঝা যাচ্ছে যে আমরা we are not on the right track আমরা সঠিক পথে নাই এই জন্য মনে রাখতে হবে যে আমাদের যখন মায়েরা যদি তারা সত্যিকার অর্থে তারা ভালো মানুষে পরিণত হয় মায়েরা যদি তারা সত্যিকার শিক্ষা পায় তাহলে তাদের সন্তানরা সকল অর্থেই সকল অর্থে বিকুল্লি মায়ানাল ক্যালিমা সকল অর্থেই তারা একজন ইসলামিক ব্যক্তিত্বে পরিণত হবে যেই ইসলামিক ব্যক্তিত্বে পরিণত হওয়ার অনেকগুলো ধাপের কথা আমরা এখানে আলোচনা করেছি আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ইসলামের ইতিহাসগুলো পড়েন তাহলে সেখানে আপনি দেখবেন যে ইসলামের ইতিহাসে যে বিশাল বড় ইসলামিক ব্যক্তিত্বরা যারা পরিণত হয়েছে বড় বড় ইসলামিক ব্যক্তিত্বরা পরিণত হয়েছে এই ইসলামী ব্যক্তিত্বরা পরিণত হওয়ার পেছনে ইসলামী ব্যক্তিত্ব গঠনের পেছনে মায়েদের ভূমিকা কতটা ছিল আমরা সে সকল মায়েদের কথা বলছি যে সকল মায়েরা এরকম প্রজন্ম তৈরি করেছে যে সকল মায়েরা সভ্যতার বেনির মাতা সভ্যতার বেনির মাতা মায়েদের কথা বলছি সভ্যতার বেনির মাতা মায়েদের বিষয়ে আমরা কখনো সম্ভব হলে ইনশাল্লাহ আলাদা একটা প্রোগ্রাম করব যেখানে আমরা সভ্যতার বেনির মাতা মায়েদের জীবনে আলোচনা করব তাদের কর্ম পদ্ধতি তাদের কর্মসূচি কি তারা প্রতিদিন কি করতেন কি কাজ করে তারা তাদের সন্তানদেরকে এরকম বিশাল ব্যক্তিত্বে পরিণত করেছেন সে বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব আলী আপনি আবি তলেব রাজি আল্লাহ তালানহ অথবা আপনি যদি আলী আপনি আবি তলেব রাজি আল্লাহ তিনি সত্যকে কতটা ভালোবাসতেন তিনি সত্যের জন্য কিভাবে তিনি প্রতি মুহূর্তে তিনি তার নিজকে নিয়োজিত রেখেছেন তিনি এভাবে রাসুলসলামকে সহযোগিতা করেছেন রাসুল সহযোগিতার জন্য তার জীবনকে তিনি কিভাবে উৎসর্গ করেছেন আমরা যদি এমন আবু তাল এমন আলী এর মতো ব্যক্তিত্ব তৈরি করতে চাই আমরা যদি মহাবির আদি আল্লাহ তালহ মতো ব্যক্তিত্ব তৈরি করতে চাই যিনি তার বিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞতা তার ধৈর্য সূর্য হেলম এলম ইত্যাদি ক্ষেত্রে যিনি অনন্য এরকম ব্যক্তি পরিণত করতে চাই আমরা যদি আবদুল্লাহ জোবাই রাজি আল্লাহ তালার মতো এরকম বীরকে তৈরি করতে চাই অথবা তার পিতা জোবাই রাজি আল্লাহ তালু মতো বীর ব্যক্তিকে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে ফাতেমা বিনতে আসাদ আমাদেরকে সফিয়া বিনতে আব্দুল মোত্তালেব অথবা আসবা বিনতে আবি বেকার অথবা হিন্দা বিনতে আত রতবা রাদি আল্লাহ তালা আনহুন্না এদের মতো মা আমাদের তৈরি করতে হবে আবদুল্লাহ ইবনে জোবাই রাদি আল্লাহ তালাহকে তৈরির জন্য আসমা বিনতে আবি বকর আল্লাহ তালাহর প্রয়োজন ছিল আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালাহকে তৈরি করার জন্য ফাতেমা বিনতে আসাদ রাদি আল্লাহ তালাহার দরকার ছিল এবং জোবাই রাদি আল্লাহ তালাহকে তৈরি করার জন্য সফিয়া বিনতে আব্দুল মুতালিবের দরকার ছিল আর আবদুল্লাহ ইবনে জোবাই আল্লাহ তালাহকে তৈরি করার জন্য আসমা বিনতে আবি দরকার ছিল মুআবিয়া রাদি আল্লাহ তালাহকে তৈরি করার জন্য হিন্দা বিনতে হিন্দা বিনতে উতবা রাদি আল্লাহ তালাহ আনহা তার মতো ব্যক্তিত্ব দরকার ছিল অতএব প্রিয় দর্শক চলুন আমরা আবদুল্লাবনে আব্বাসের কথা বলছি উম্মুল ফদল বিনতে আল হারেস আল হেলালিয়ার দরকার ছিল আবদুল্লাবনে আব্বাসের মতো ব্যক্তিত্ব তৈরি করতে আমরা আমাদের সন্তানদেরকে যদি তৈরি এমন ব্যক্তিত্বে পরিণত করতে চাই তাহলে এমন মা আমাদের দরকার এমন মা চলুন আমরা তৈরি করি আমাদের কন্যা সন্তানদেরকে সঠিক শিক্ষা দীক্ষা ইত্যাদি শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রিয় দর্শক আমরা এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনা করব তখনও ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা হাদামা আইন্দি ওয়াল আইন্দ الله وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته